মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী রিয়াদুস সালেহিন থেকে দার্স আমরা ইতিমধ্যেই যে অধ্যায় পর্যন্ত পৌঁছেছি সেটা হলেই আল মুবাদারাতু ইলাল খায়রাত সৎ কাজের দিকে দ্রুত গতিতে অগ্রসর হওয়া নেকির কাজে তাড়াতাড়ি অগ্রসর হওয়া এই বিষয়ে আমরা ইতিমধ্যে দুটি আয়াত এবং তিনটি হাদিস নিয়ে আমরা আলোচনা করেছি যেই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম রব্বিকুম তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও আল্লাহ নবী সাসাম বলেছেন যে হাদিসটা আমরা শুনেছি যে তোমরা দ্রুত আমল করে নাও বড় ফেতনা আসার পূর্বেই বড় ফেতনা কি যে ফেতনাটি এমন হবে যে মানুষ সকালে মুসলমান হবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে আর সন্ধ্যায় মুসলমান থাকবে সকালে কাফের হয়ে যাবে বড় ফেতনা আসবে দুনিয়ায় সেই ফেতনা কখন আসবে জানা নেই ঠিক তেমনই আল্লাহ তালা আমাদের যে হায়াত এবং মৃত্যু আল্লাহ যে আমাদের তাক দিলে লিখে রেখেছেন তো আমার মৃত্যু কখন আসবে সেটাও আমার জানা নেই তাহলে যেহেতু আমার হায়াত আমার বয়স কত আছে এটাও জানা নাই বা এমনও হতে পারে আজকে যে আমার সময় আছে কালকের দিন আমার জন্য এর চেয়ে বেশি খারাপ দিন আমার কাছে আসতে পারে তাহলে আমার এবং জ্ঞানী ব্যক্তিদের জন্য উচিত কি হবে যে এই সময়টাকে কাজে লাগানো এবং যত তাড়াতাড়ি সম্ভব নেক আমল করা সৎ আমল করা এই ক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের বাস্তব জীবনের একটা নমুনা সম্পর্কে আমরা শুনেছি যে উনি একদিন নামাজ সলাত আদায় করাচ্ছিলেন আসরের সলাত আদায় করে সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে বাড়িতে বের হয়ে গেছে সাবা একরাম হতাশ হয়ে গেলেন যে নামাজ সালাম ফিরে তো উনি বসেন এরপর উনি তসবি তাহালিল পড়েন তো হঠাৎ করে দ্রুত উনি বের হয়ে গেলেন কারণ উনি একটু পরেই আবার মসজিদ এসে বললেন যে দেখো তোমরা মনে হয় আমার এই দ্রুত বের হওয়া যাটাকে তোমাদের জন্য হয়তো অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে তবে শুনে রাখো এর কারণটা হলেই যে আমার বাড়িতে স্বর্ণের একটা টুকরা রয়ে গেছে যেটা আমি দান করতে বলবো এই বলতে পারি নাই আগে ভুলে গিয়েছিলাম তো এই সলাতের মধ্যেই ওই স্বর্ণের বিষয়টি আমার স্মরণ এসেছে তো আমি তাড়াতাড়ি এই জন্য গেলাম যে আমি এটাকে বন্টন করতে দেরি করতে রাজি না এজন্য বসে না থেকে সালাম ফেরে টট করে বাইরে গিয়ে তাদেরকে বলেছি যে এটা বন্টন তাড়াতাড়ি করে দাও ঠিক তেমনই একজন সাহাবির ইতিহাস আমরা শুনেছি যে সাহাবি আল্লাহ রসুলকে উহুদের মাঠে জিজ্ঞাসা করেছিলেন যে হে আল্লাহ রসুল আমি যদি উহুদের মাঠে হত্যা হয়ে যাই আমাকে যদি কতল করে দেওয়া হয় তাহলে আমার ঠিকানা কোথায় হবে জান্নাত ফল কতামারাতিন কুন্নফি ইয়াদি বলছেন তার হাতে যে খেজুর ছিল খেজুর হাতে নিয়ে খাচ্ছিল খেজুরটুকু খাওয়ার অপেক্ষাও না করে সঙ্গে সঙ্গে খেজুর ফেলে দিয়ে ওদের মাঠে যে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে আল্লাহ আকবর তাহলে এই ধরনের বাস্তব নমুনা তারা এটা মনে করে না যে না এখনও তো বয়স হয় নাই সলাৎ এত তাড়াতাড়ি শুরু করব। আর একটু বয়স হোক বিবাহ সাদী করি নাই এখন কি নামাজি হব এখন কি সলাৎ আদায় করব। আর একটু বয়স হোক আর যখন বিবাহ সাদী হয়ে যায় এখনও দাড়ি সাদায় হয় নাই এখনও বয়স বেশি হয় নাই হ্যাঁ মানুষ অপেক্ষায় আছে যে সুদ খাচ্ছে সুদ খেয়েই যাচ্ছে সে মনে করছে পরে জীবনের শেষ বেলায় একেবারে মক্কায় যে বা করে আসবো আগে টাকা বানায় নেই হ্যাঁ এরপরে যারা ঘুষ আরও যারা আল্লাহর পথ থেকে যারা দূরে আছে তারা এখনও নিজেকে অনেক বেশি সময় লাগাচ্ছে যে আর একটু পরে আরেকটু পরে তৌবাকে আরও পিছিয়ে দিচ্ছে তাই নয় কি আল্লাহ বলছেন এটা করো না ফাস্তাবিকুল খয়রাত যে কোনো ভালো কাজ দেখলে তাড়াতাড়ি সেটা করার চেষ্টা করো যেটা করলা সেটা তোমার জন্য আমল নামায় লেখা থেকে গেল আর যেটা করতে চাচ্ছ এমন হতে পারে যে ওই অপেক্ষায় বসে রয়েছ সেটা করার সুযোগও তোমরা পাবে না ঠিক আছে এই বিষয়ে আমরা ইতিমধ্যে দুটি আয়াত এবং তিনটি হাদিস নিয়ে আমরা আলোচনা করেছি তো এ বিষয়ে এখন যে হাদিসটি আমাদের সামনে আসছে সে হাদিসটি হলেই আন আবি হুরায়তারাদিয়াল্লাহু আনহু কল যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু সাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আযামু আজরান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কাছে আসলো আসার পর জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল সাল্লাম কোন সময় সদকা করলে বেশি নেকি পাওয়া যাবে সুবহানাল্লাহ কোন সময় সদকা করলে বেশি নেকি পাওয়া যাবে কলা আল্লাহ রসুল বললেন ও তুমহিল ইদা ওয়ালি কাদা ওয়াকাদ কান আলি বলছেন তুমি সাদকা করবা দান খয়ারাত কখন করবা যখন তুমি সুস্থ আসো সুস্থ আসো এবং সম্পাদের লোভীয় লোভও তোমার মধ্যে আসে অর্থাৎ তোমার বয়স এখনও কম এখন তুমি চাচ্ছ আমার অনেক সম্পদের দরকার বাড়ি করতে হবে একতলা হয়েছে আর একতলা করতে হবে গাড়ি আছে আরেকটু বাড়ি ভালো গাড়ি করতে হবে অর্থাৎ তোমার ভিতরে এখনও লোভ আছে তুমি সুস্থ আছো অসুস্থও হয় নাই তাকশাল ফকর এবং এই মুহূর্তে যদি আমি বেশি দান করি তাহলে আবার গরিব হয়ে কি কিনা এটারও আবার ভয় আছে এবং তোমার ধনী হওয়ার আশাও তোমার ভিতরে অনেক বেশি আছে তো এই অবস্থায় ধনী হওয়ার আশা মনে থাকার পরেও টাকা খরচ করলে টাকা কমে যাবে এই আশঙ্কা থাকার পরেও এবং সম্পদের লোভ অন্তরে থাকার পরেও সুস্থ থাকা অবস্থায় যদি তুমি দান খয়রাত করো এটা সবচেয়ে বেশি উত্তম হ্যাঁ এমন যদি হয়ে যায় ওলা তুমহিল তুমি পিছিয়ে দিও না অপেক্ষায় বসে থেকো না কেমন কালকে অসুস্থ হয়ে পড়েছি ডাক্তার বলেছে খালাস আর চিকিৎসা নেই হয়তো মারা যাবে কয়দিন পরেই নৈরাশ জীবন থেকে নৈরাস হয়ে গেছে অথবা গাড়ি বাড়ি হয়ে গেছে অনেক আর দরকার নেই ছেলে পেলে হয়েছে তারা করবে এখন মৃত্যুর শয্যায় অবস্থায় সারা জীবন সব আনন্দ ফুর্তি করে নিয়েছে দান খয়রা তো করে নাই অসুস্থ হয়ে পড়েছে এই মুহূর্তে এসে বলছে তুমি অমুককে দশ হাজার টাকা দাও অমুককে পাঁচ হাজার দাও অমুককে দাও তো ওটা এখন বলে এই মুহূর্তে দান খয়রাত করে লাভ নেই এটা বেশি উত্তম নয় কারণ তুমি যে রেখে যাবা এটা অটোমেটিক ওই অমুকের হয়ে যাবে তুমি যদি এখন মারা যাও হ্যাঁ ওকাদ কান আলি ফুলানিন এগুলি তো অমুকের জন্য অটোমেটিক হয়ে যাচ্ছে তাহলে তোমাকে এখন এই মুহূর্তের চাইতে তুমি যখন সুস্থ ছিলে সবল ছিলে তুমি যখন সম্পদ অর্জন করতেছিলে সেটাকে বেশি করার চেষ্টা করতেছিলে ওই মুহূর্তে তোমার এই অন্তরের বাসনার উপর কন্ট্রোল করে তখন যদি তুমি কিছু আল্লাহ রাস্তায় দান খয়াত করতে পারতা তাহলে সেই দান আল্লাহর কাছে বেশি প্রিয় এ বিষয়ে পঞ্চম হাদিস আন আনাসিন্নাদি আল্লাহ আনহু আন্না রসুল আখাদা সাইফান ইয়াউমাউদ্দিন ফাকাল আনাস রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ রসুলাম আখাদা সাইফান ইয়াউমা ওহুদিন ওহুদের যুদ্ধের দিনে উনি একটি তরবারি উঠালেন ফকাল এরপর বললেন মান ইয়াখুদ মিন্নি হাদা আমার কাছ থেকে তরবারিটা কে নিবে বলছেন ফাব্বাসাতু আইদিয়াহুম কুল্লু ইনসান মিনহুন ওনার সামনে যত লোক বসেছিল সবাই হাতটি অগ্রসর করলো আমাকে দেন আচ্ছা, আমাকে দেন আল্লাহ রসুলের তরবারি নেওয়া সৌভাগ্যের বিষয় আমাকে দেন আমাকে দেন তো আল্লাহ রসুল বললেন কে নিবে এই তরবারিকে এবং এই তরবারির যত হক আছে সেটাও আদায় করবে এটা কি পারবে তরবারি নেওয়া তো বড় কথা নয় নেওয়ার পর এটাকে প্রয়োগ করার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা পরিপূর্ণভাবে কে নিভাতে পারবে সেটা বলো فأحجم القوم فقال أبو دجانة رضي الله عنه أنا آخذه بحقه ففلق به هام المشركين বলছেন একথা শোনার পর সবাই পিছিয়ে গেল আল্লাহ আকবার যে ওনার তরবারি নিয়ে তাকে দায়িত্ব সহকারে তার জিম্মাদারি পুরা করা এটা তো নিব কেজি হয় যদি না পারি তো একজন সাহাবি যার নাম হলো আবু দুজানা এই সাহাবি কি বল কি মনে করলেন আমাকে তো জান্নাত দরকার জান্নাত পেতে গেলে অতিরিক্ত আমার কি যাবে যান চলে যাবে আর কি এর চেয়ে কিছু হবে তো উনি কি করলেন আনা খজুহু উনি বললেন আমি নিব হক কিহি এবং আমি এর পুরা হক আদায় করবো ইনশাল্লাহ ফা ফালাকাবিহি হামাল মুশরিকিন তিনি এই তরবারি দিয়ে মুশরিকিনদের মাথাকে দুখণ্ডিত করে দিয়েছে সুবহান আল্লাহ এই তরবারি দিয়ে মুশ্রিকদের শেরুচ্ছেদ করেছে মাথা দুখণ্ডিত করে দিয়েছে তাদেরকে পরাজিত করেছে এটা কখন হয়েছে যে উহুদের যুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন প্রাথমিক পর্যায়ে মুসলমানদেরকে জয়ী করে দিয়েছেন আর কাফেরদের কাফেররা পরাজয় করে চলে গিয়েছিলেন তো আল্লাহ রসুল পঞ্চাশ জন সাহাবিকে জাবালে রুমাত একটি জায়গায় পাহাড় সেখানে বলছে যে তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবা যুদ্ধে আমরা পরাজয় হই বা বিজয়ী হই আমি যতক্ষণ পর্যন্ত না বলবো তোমরা নিচে এসো তোমরা যেন নিচে এসো না তো যুদ্ধের এক পর্যায়ে যখন তারা পলায়ন করেছে তো মুসলমানরা তাদের ফেলে যাওয়া মালে গনিমত একত্রিত করা শুরু করেছে তো ওই যে উপরে পাহাড়ের উপরে ছিল তারা মনে করলো যে আর যুদ্ধ তো নেই যুদ্ধ তো শেষ হয়ে গেছে আমরা এখন তাদের সঙ্গে নিচে নে আমরাও মালগুলি একত্রিত করি আর কিছু সাহাবিরা মনে করলো ওহো আল্লাহ রসুল তো বলছে যে আমার নির্দেশ ছাড়া নিচে নামা যাবে না এমনটা হলো যে তারা যখন নিচে নেমেছে তখন পিছন থেকে খালেদ বিনবলিদ এখনও মুসলমান হয় নাই সে একটা ঘোড়ার সওয়ারি নিয়ে ওই পাহাড়ের পেছন থেকে ওই পাহাড়ের উপরে চলে গেছে এখন মুসলমান নিচে আর তারা উপরে তো এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি বিরতির পর এই আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ শাস্তি কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন ফেরেস্তা আসেন একজনের নাম মনকার আর একজনের নাম নাকির কবরে হঠাৎ করে দুইজন ফেরেস্তা ঢুকে গেলেন যাদের আকার আকৃতি সবুজ কালো শয়তানের পরিণতি কবরের জমিন তাকে এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢোকে যায় বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢোকে যায় ঠিক এইভাবে তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন খবরের শাস্তি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতাম ওয়াসালাম আলা রসুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা ওহুদের মাঠে আল্লাহ রসুল সাল্লামের যে অবস্থা হয়েছিল সাহাবা একরামদেরকে নিয়ে সে বিষয়ে আলোচনা করছিলাম যে এক পর্যায়ে এমন হয়ে গেল যে তারা যখন উপর থেকে তীর নিক্ষেপ শুরু করেছে তখন মুসলমানরা নিচে থেকে তাদের তীরের বিরুদ্ধে তারা আর কোনো শক্তি এখানে গড়তে পারে নাই এবং তারা সেখান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে পলে গেছে তো সেই মুহূর্তে আবার সাহাবা একরামদেরকে একত্রিত করে আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে আবার নতুন করে জেহাদের জন্য উদ্বুদ্ধ করে তখন বলেছিল যে আমার এই হাতিয়ার কে হাতে নিবে তখন আবু দুজনা বলছে আমি নিব তো এই সাহস নিয়ে দায়িত্ব নিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে যখন সে জেহাদের মাঠে নেমে গেছে আল্লাহ তালা এই পরাজয়কে আবার বিজয়ের সাথে আল্লাপাক পরিবর্তন করে দিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে এই হাদিস থেকে যেটা বুঝে আসে সেটা হলে যে ভালো কাজে দেরি করতে নেই ভালো কাজ যেটা হবে সেটা দ্রুত গতিতে যদি আমার দ্বারা সেটা সম্ভব হয় আমার দ্বারা যদি সেটা হয়ে যায় তাহলে সেটা আমার জন্য করলাম আবু দুজানা দেরি না করে হাতিয়ার নিল জেহাদে চলে গেল তার জন্য ফজিলত আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করলেন এই বিষয়ে তার পরের হাদিস যেটি সেটি হলোই আনিস জুবাইর বিন আদি কল আতাইনা আনা সাবন মালিক নদী আল্লাহ আনহু فشكونا إليه ما نلقى من الحجاج فقال اصبروا فإنه لا يأتي زمان إلا والذي بعده شر منه حتى تلقوا ربكم سمعته من نبيكم صلى الله عليه وسلم رواه البخاري জুবাইর বিন আদি বললেন যে আমরা আনাসকে শেকায়ত করলাম আমরা তার কাছে অভিযোগ করলাম মা নালকা মিনাল হাজ্জাজ হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপর যে জুলুম নির্যাতন করছে এ বিষয়ে আমরা একটা অভিযোগ করলাম কার কাছে আনাস রাজি আল্লাহ তাল কাছে আমরা জানি যে হাজ্জাজ বিন ইউসুফ সে অনেকগুলি সাবেকে হত্যা করেছে জুলুম নির্যাতন করেছে তো এই জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে এনারা অভিযোগ করলেন আনাস বিন মালিক রাজা আল্লাহ তাল আনহুর কাছে তো তিনি বললেন ইস বিরু সবর করো ধৈর্য ধারণ করো কারণ এটা আল্লাহর নিয়ম আল্লাহ নবী বলছেন খৈরুল কুরুন করনি সুম্মাল্লাদিন আলুনাহুম সুম্মাল্লাদিন আলুনাহুম সুম্মাল্লাদিন আলুনাহুম সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ তারপরে উত্তম তারপরের যুগ তারপরে উত্তম তারপরের যুগ তারপরে উত্তম তারপরের যুগ তো দেখা যাচ্ছে যে যত দিন যাবে ভালো কিছু আশা করা যায় না খারাপ ছাড়া অর্থাৎ আজকের চাইতে আগামী দিন আরও খারাপ আসতে পারে তো বিধায় উনি বললেন যে হে জুবাই শোনো যে অবস্থায় আছো মনে করো যে কালকে যে দিনটা আসবে সেটা আজকের চাইতে আরও বেশি খারাপ হতে পারে বিধায় কি করবা আমি তোমাদের এই নবীর কাছ থেকেই নবী রসু মোহাম্মদুর রসুল্লাহ সাহসালামের মুখ থেকে এটা শুনেছি তিনি বলেছেন যে তোমরা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করো এবং মনে রাখবা ওয়াল্লাদি বাদাহু সর্র মিনহু হাত্তা তালকাও রব্বাকুম যে তুমি যেই সময়ের উপর তুমি আছো এর পরবর্তী সময় আজকের চাইতে কালকের সময়টা আরও বেশি নিকৃষ্ট হবে এমন কি তোমরা তাদের তোমাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে মৃত্যু পর্যন্ত এমনটাই হবে ভালো কিছু আশা করা যায় না আজকে আমরাও দেখছি মনে হচ্ছে যেন যে হয়তো পরবর্তীতে একটা ভালো কিছু শুনবো দেশের বিষয়ে জাতির বিষয়ে সারা বিশ্বের মুসলমানদের সর্বক্ষেত্রে মনে হচ্ছে যেন হয়তো পরবর্তীতে ভালো কিছু ঘটবে কিন্তু সে আশা আশাই রয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে খারাপের দিকেই যাচ্ছে তখন হয়তো আমার দ্বারা আর কোনো ভালো কাজ কতটুকু হবে আমার জানা নেই তাহলে আমাকে ভালো কাজটা তাড়াতাড়ি করে নেওয়া ভালো এরপরে যে হাদিস ইমাম নবাবী রাহেমহল্লা নিয়ে আসছেন হাদিসটি আবু হরাইরা রাজিয়াল্লাহ তিনি বর্ণনা করেছেন আন্না রসুলাম কল ইয়ৌমা খাইবার আল্লাহ রসুলাম খয়বরের দিন তিনি বললেন জেলা ও তিয়ান হাদিহির রায়া মুসলমানদের ঝান্ডা আছে পতাকা আছে যুদ্ধের সময় যেটা উপরে উঁচা করে রাখবে বলছে এই পতাকাটি আমি এমন একজন ব্যক্তিকে আমি আজকে এই যুদ্ধে দিব ইহেবুল্লাহ ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে মহব্বত করেন এবং তার রসুলকে মহব্বত করেন অর্থাৎ যাকে এই ঝান্ডাটা দিব যাকে এই রায়াটা দিব যাকে এই পতাকাটা দিব সে আল্লাহকেও ভালোবাসে আল্লাহ রসুলকেও ভালোবাসে এবং আল্লাহ তালা তার হাতে আজকের এই যুদ্ধে বিজয়ী দিবে কয়লা ওমর রাজি আল্লাহ আনহু ওমর বললেন মা আহবাবতুল ইমারাতা ইল্লা ইজিন মানুষের কারো লিডার হতে চাই নাই তবে এই দিন আমার মনে যেন আশা যাচ্ছিল অর্থাৎ যেই ব্যক্তি এই যুদ্ধের নেতৃত্ব দিবে যার হাতে যুদ্ধের নেতৃত্ব থাকবে তার বিষয়ে আল্লাহ রসুল বললেন সে আল্লাহকেও ভালোবাসে রসুলকেও ভালোবাসে এবং তার মাধ্যমে আল্লাপাক বিজয়ী দান করবেন তো অমর বলছেন আমার যেন মনে হচ্ছিল যে যদি এটা আমি পাতাম তাহলে যেটা নেতৃত্ব এটা কারো কাছ থেকে চেয়ে নেওয়া যায় না কিন্তু তিনি বলছেন আমার কোনোদিন আশা জাগে নাই কিন্তু ফজিলত তো অনেক বড় সেই ফজিলতটা পাওয়ার জন্য আমার অন্তরে যেন মনে হচ্ছিল যদি আমি এটা পাতাম তখন আমি এ বিষয়ে কিছু মনস্থির করলাম এই আশায় যে হয়তো আমাকে এ বিষয়ে ডাকা হবে ফাদা রসুল সাল্লাম আলী ইয়াবনা আবি তালিব বলছেন আল্লাহ রসুল সাল্লাম আলী বিন আবি তালিবকে ডাকলেন আতাহু ইয়াহু এবং তাকে এই রায়াটা দেওয়া হলো তাকে এই পতাকিটি দেওয়া হলো এবং তাকে এই জেহাদের নেতৃত্বের নেতা তাকে জেহাদের কমান্ডার হিসাবে আখ্যায়িত করা হলো ওয়াকালা এবং আল্লাহ রসু বললেন এমসি ওয়ালা তাল তফিত যাও আগে যাও পিছনে তাকায় দেখো না কিছু এমনকি আল্লাহ তালা তোমার মাধ্যমে বিজয়ী দান করবেন যাও তুমি আগে চলে যাও ফাসারা আলী ইউন সেই সুম্মা ওয়াকাফ আলী রাজি আল্লাহ তাল কিছু দূর গেলেন যাওয়ার পর উনি থেমে গেলেন ওয়ালাম মেল তাফিত তবে পিছনে তাকান নেই থেমে যে ফাসারাখ উনি উঁচু আওয়াজে চিৎকার করে বললেন ইয়া রাসুল আল্লাহ আলা মাদা ও কাতুলনাস মানুষের সঙ্গে কিসের উপর আমরা লড়াই করব করবো তখন বললেন কাতিলহম হাত্তা হাদু আল্লাহ ইলাহা অর্থাৎ কি কারণে তাদের সঙ্গে লড়াই করবো জেহাদ করব উদ্দেশ্য কি বলছেন তাদের সঙ্গে তুমি অতক্ষণ পর্যন্ত তুমি যুদ্ধ করবা এবং এই কারণে যুদ্ধ করবা যেন তারা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই অর্থাৎ ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছানোর জন্য তাদেরকে বলো যে তোমরা যদি এটা মানো তাহলে তোমার সঙ্গে লড়াই হবে না আর এটা না মানা পর্যন্ত লড়াই চলতে থাকবে বলছেন কতিল হুম তাদের সঙ্গে লড়াই চালিয়ে যাও হাত্তা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষী না দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ও আন্না মুহাম্মদান রাসুল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল ফাইদা ফালু ফকদমানা ও মিনকা তারা যদি এটা করে নেয় অর্থাৎ তারা যদি মুখে বলে নেয় আসাদু আল্লাহ ইহ্লাহ ও আন্না মুহাম্মদ রাসুল্লাহ এটা যদি তারা বলে নেয় তাহলে বলছেন মানা ও মিনকা দিমা আহম ও আহম ইল্লা বি হাক্কিহা তখন তোমার থেকে তার রক্ত এবং তাদের মাল নিরাপদে থাকবে ইল্লা বি হাক্কিহা তবে যান মালের হক আদায় না করলে সেটা আলাদা কর অর্থাৎ তারা যদি তোমার এই কালমার দাওয়াতকে গ্রহণ করে নেয় তাহলে তাদেরকে আর মারতে হবে না তাদের রক্ত প্রবাহিত করতে হবে না তাদের মালও নেওয়া যাবে না হ্যাঁ তারা যদি এটা না মানে তাহলে লড়াই চলবে বলছেন ওয়া হিসাব হুম আল্লাহ এবং তার হিসাব হবে আল্লাহর উপর অর্থাৎ কেউ যদি জেহাদ করতে গিয়েছি জেহাদের মাঠে পট করে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ খালাস আর তার উপর হাতিয়ার উঠানো যাবে না এমনটা ঘটনা পূর্বেও ঘটেছে যে আল্লাহ রসুল সাহাব একরাম বললেন যে হে আল্লাহ রসুলাম আমরা যুদ্ধের মাঠে আমরা যখন বাতিলের বিরুদ্ধে লড়াই করছি জেহাদ করছি এবং আমার প্রতিপক্ষকে আমি ঘায়েল করার জন্য তার গর্দানে যখন তরোয়াল তলোয়ার উঠেছি তখন সে পট করে মুখে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে এই মুহূর্তে আমি কি তাকে হত্যা করব অন্য একজন সাহাবি অন্য একটি রেবাইতে বলছে যে দেখেন আমার প্রতিপক্ষ আমাকে ঘায়েল করেছে আমার হাত পর্যন্ত কেটে ফেলে দিয়েছে হাত কেটে ফেলে দিয়েছে এরপরে আমিও সুযোগ পেয়েছি তাকে মারার জন্য তাকে হত্যা করার জন্য এবং তাকে যখন আমি তার গর্দানের উপর যখন তরবারি উঠাইছি তখন পটকার বলছে লাহ তো আমি তো জানছি যে সে আমার তরবারি থেকে বাঁচার উদ্দেশ্যেই লাহিল্লাহ পড়েছে তাহলে এমতো অবস্থায় আমি কি তাকে হত্যা করতে পারবো তা আল্লাহ বলছেন না এমন তো অবস্থাও তাকে হত্যা করা যাবে না তো বললেন হে আল্লাহ রসুল আমি তো বুঝতে পেরেছি সে তো ইসলামের বিরুদ্ধে লড়াই করছে আর আমার সঙ্গে তার লড়াই এই জন্য যে আমি মুসলমান সে কাফ আমার হাতও কেটে ফেলে দিয়েছে আর আমি যখন তাকে মারার সুযোগ পেয়েছি তখন সে কালমা পড়েছে তত আমি একশো পার্সেন্ট বুঝতে পারছি যে আমার তলবাড়ির বাঁচার সে যান বাঁচানোর জন্য কালমাটা পড়েছে আল্লাহ রসুল বললেন হাল শাকাক্তা কালবাহু তুমি তার অন্তরে ঢুকে দেখেছো যে কেন সে কালমা পড়েছে তাহলে এই যুদ্ধের মাঠে এই অবস্থাতেও যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাহলে এই কালেমার কত বড় মূল্য যে সঙ্গে সঙ্গে তার রক্ত আমার উপর হারাম হয়ে যাবে তাহলে এই নব মুসলমান সে কি অন্তর থেকে কালেমা পড়ল নাকি মুখ থেকে পড়ল এটা আমার জানা নাই কিন্তু কালেমা পড়ার সাথে সাথে তার রক্ত আমি প্রবাহিত করতে পারবো না তাহলে আমার যে মুসলিম ভাই আমার দেশে বসবাস করে আমার প্রতিবেশী মুসলিম ভাই তার সঙ্গে কোনো লড়াই বিবাদে আমি লিপ্ত হয়ে গেলাম আর তাকে হত্যা করে দিলাম তার রক্ত যে আমার উপর হারাম আজকে কিছু যুবকেরা তারাও যেমন ইসলামের নামে মানুষদেরকে মুসলিম দেশে বোমবারি করে তাদেরকে হত্যা করার চেষ্টা করছে তাদেরকেও বলতে চাই যে তারা কালামা পড়া মুসলমান তারা সলাৎ আদায় করে তারা নিজেকে মুসলমান বলে দাবি করে আমি তাদেরকে দাওয়াত দিতে পারি তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করতে পারি কিন্তু তাদেরকে বোম মারিয়ে উড়িয়ে দেওয়া এই নীতি ইসলাম আমাদেরকে শিখায় নাই আমাদেরকে কি করতে হবে তাদেরকে হকের পথে আমাদেরকে দাওয়াত দিতে হবে সম্মানিত শ্রোতা মণ্ডলী এই হাদিস আমাদেরকে যে বিষয়ে উদ্বুদ্ধ করে সেটা হলেই যে দিনের কাজে অগ্রসর হতে হবে দ্রুত গতিতে দিনের কাজ যতটুকু আল্লাহ পাক আমার দ্বারা নেওয়া সম্ভব আমাকে সেই দিনের কাজ যতদূর সম্ভব তাড়াতাড়ি করে নিতে হবে এমনও হতে পারে যেই ভবিষ্যতের অপেক্ষায় রয়েছি যে পরবর্তী যে আমি একটা ভালো কাজ করব ওই সময় আসার পূর্বেই হয়তো আল্লাহ পাক আমাকে হয় এই অবস্থা থেকে খারাপ অবস্থা থেকে নিয়ে যেতে পারে অথবা আমাকে যদি মৃত্যু দিয়ে দেয় তাহলে আমার সব চলে গেল আসুন সেই দিন আসার পূর্বে আমরা যে অবস্থায় আছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আমরা আখেরাতের মাখফিরাতের জন্য আখেরাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য জান্নাতের আশায় আজকেই তৌবা করে ভালো কাজের জন্য আমরা অগ্রসর হই আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে যেন সেই কাজ করার তৌফিক দান করেন আজকে এখানেই ইনশাল্লাহ পরবর্তী আলোচনা পরবর্তী বৈঠকে আসবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন ওয়াখরুদ্দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু He declared God is one, though with stones on his chest, easy man would not rest. The Mu'adhin knew their right would conquer wrong. And the heart of a Muslim must be strong. It's the heart of a Muslim through the guidance of Islam that makes you fair and kind and helpful to your fellow man. So living as a Muslim means that you must play a part. Allah looks not at how you look, but what is in your heart. In a poor meager state, little food on a plate. Mother said she was glad, always sharing what we had. When I asked how can we share what's not in she said the heart of a Muslim's filled with love. He said it's time you should know. As you learn, you will grow. That some people around will do what's bad to bring you down. Father said to be a star that's shining bright. For the heart of a Muslim does what's right. It's the heart of a Muslim through the guidance of Islam that makes you fair and kind and helpful to your fellow man. So living as a Muslim means that you must stay apart. Allah looks not at how you look, but what is in your heart. So whatever you do, Make sure your words are true. Honesty is the best because life is a test. Even if it hurts so much, you want to cry. For the heart of a Muslim does not lie. It's the heart of a Muslim through the guidance of Islam that makes you fair and kind and helpful to your fellow men. So living as a Muslim means that you must play a part. Allah looks not at how you look, but what is in your heart. So living as a Muslim means that you must play a part.